দৃষ্টি মোদের যাই যত দূর দৃষ্টি মোদের যাই যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরত তোমার মায়াই জড়ানো দৃষ্টি মোদের যাই যত দূর দৃষ্টি মোদের যাই যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো পঞ্চবার না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার আবার তুমি নিতে পারো পঞ্চবার তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ ইচ্ছে যদি করো তুমি যাই না যেতাও ফেরানো সৃষ্টি যত বিরত তোমার মাজাই জড়ানো দৃষ্টি মদের যাই যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মদের যাই যত দূর পিপাসাতে দাও পানি রাত্রি এলে ঘুম সকাল হলে সূর্যি মামা দেয় যে কে তুম পিপাসাতে দাও পানি রাত্রি এলে ঘুম সকাল হলে সূর্যি মামা দেয় যে কে চুম সবখানে আছো তুমি আসমানে বাবন ভূমি সবখানে আছো তুমি আসমানে বাবন ভূমি রাতের আকাশে নিপুণ হাতে মধুর সাজে সাজানো সৃষ্টি যত বিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মদের যায় যত দূর কলো কলো সুর ধরিয়া নদী গহে গান জোয়ার ভাটা খনে খনে এউ তো তোমার দান কলো কলো সুর ধরিয়া নদী গহে গান জোয়ার ভাটা খনে খনে এউ তো তোমার দান বাচ্চাকে ফকির বানো ফকিরকে আমির বানাও বাচ্চাকে ফকির বানো ফকিরকে আমির বানাও মন অপমান কন্যা হাসি তোমার হাতে ঢুকানো সৃষ্টি যত বিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি বোধের যাই যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি দৃষ্টিবোধের যাই যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি দৃষ্টিবোধের যাই যত দূর